ইবনু আব্বাস রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম এর উপর যখন ওয়াহি নাজিল করা হয় তখন তার বয়স ছিল চল্লিশ বছর অতপর তিনি মক্কায় ১৩ বছর অবস্থান করেন অতপর তাকে হিজরত করার আদেশ দেওয়া হয় তিনি হিজরাত করে মদিনায় চলে গেলেন এবং সেখানে দশ বছর অবস্থান করলেন তারপর তার মৃত্যু হয়